السلام عليكم ورحمة الله تعالى وبركاته আহ, প্রথমে বলে রাখি যারা প্রশ্ন করবেন আহ, প্রশ্ন আসলে মৌখিক পরবর্তীকালে ঠিক রাখা যায় না পিছনে কাগজ দিয়ে দাঁড়ানো আছে আপনারা কাগজ নিয়ে লিখিত প্রশ্ন করবেন লিখিতভাবে প্রশ্ন করুন পিছনে এই যে বাম পাশে কাগজ নিয়ে বসা আছে তো কাগজ নিয়ে প্রশ্ন লিখিতভাবে করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহান মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও বাসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব কিতাবুল আকায়েদের একশো পনেরো নম্বর পৃষ্ঠা থেকে ইমানের আলামত কি এবং কামেল ইমানের আলামত কি প্রথমত ইমানের আলামত কি আবু উমামা রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল মাল ইমান ইমান কি জিনিস ইমান কি জিনিস আসলে এখানে ইমানের সংজ্ঞা চাওয়া হয় নাই ওইটার উত্তর হাদিস ইব্রাহিলে আছে আমরা আগে আলোচনা করেছি এইখানে মূলত ইমানদার যে তা চিনব কি করে আমার ভিতরে ইমান আছে কি নাই এইটা আমি কি করে আন্দাজ করব আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন ইদা সার্রতকা হাসানাতুক যখন তোমার ন্যাক আমল তোমাকে আনন্দ দেয় তোমার ন্যাক আমল তোমাকে আনন্দ দেয় আর তোমার গুনাহ তোমাকে পীড়া দেয় কষ্ট দেয় খারাপ লাগে তাহলে তুমি মমিন এখানে একটা আলামত পাওয়া গেল যে আমার ভিতরে যে ইমান আছে যখন গুণা হয়ে যায় নিজের কাছে খুব খারাপ লাগে তবা করার পরেও খারাপ লাগে তবে নৈরাশ্যতা আসে না আবার এমন না যে একেবারে নৈরাশ হয়ে যাওয়া আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এটা আবার শয়তানের কাজ শয়তান সব জায়গায় কৌশলে কাজ করে যখন দেখে একজন দিনদার মোত্তাকি পরহেজগার লোক কোনো ভুল করে ফেলে তাকে গিয়ে শয়তান ধোকা দেয় যে মাশাআল্লাহ তুমি তো অনেক বড় অন্যায় করেছ এই অন্যায় আল্লাহ মাফ করবেন না নৈরাশ করে দেওয়া এই নৈরাশ্যতা শয়তানের থেকে এই জন্য কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কনুত নৈরাশ্যতা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সব গুনাহগুলোকে কাজে আল্লাহর কাছ থেকে নৈরাশ হওয়া যাবে না কিন্তু গুনাহ করলে খারাপ লাগে তবা করে খারাপ লাগে এই ভয় থাকা ইমানের লক্ষণ যদি গুণা করতে করতে দেখে যে আর ভয় লাগে না মনে করতে হবে যে শয়তানে তার কলবটাকে পুরা দখল করে ফেলেছে হাদিসে বর্ণিত হয়েছে মানুষ যখন গুণা করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় তবা করলে দাগটা উঠে যায় আর যদি তবা না করে গুণা করতে থাকে তো এরকম দাগ আরো যোগ হতে থাকে এক পর্যায়ে কালো দাগ পড়তে পড়তে সম্পূর্ণ কলপটা কালো হয়ে যায় আর এই পর্যায়ে গেলে তার কাছে গুণা গুণা মনে হয় না এটা বলা হয়েছে এরকম যে যেমন একটা মাছি পড়লো আর হাত দিয়ে সরিয়ে দিল গুণা করলো আর হলো কি হলো কত গুণাই করলাম এটা কি হবে আর এই রকম যখন ভাব চলে আসে তো মনে রাখতে হবে ইমান তার মধ্যে আর নাই আরেকটা লক্ষণ বলেছেন সার্রাতকা হাসানাতুকা তোমার হাসানা ন্যাক আমল তোমাকে আনন্দ দেয় ন্যাক আমল করলে নিজের কাছে ভালো লাগে আল্লাহর শুক্রিয়া আদায় করে খুশি লাগে এটা ইমানের লক্ষণ আর একটা হচ্ছে কামেল ইমান কামেল ইমান পূর্ণ ইমানের লক্ষণ এটা সম্পর্কেও আচ্ছা আগের হাদিসটা দলিল হচ্ছে মুসনাদে আহমদের বাইশ হাজার একশো ছেষট্টি নাম্বার হাদিস যদি তোমার ন্যাক আমল তোমাকে আনন্দ দেয় আর তোমার বদা আমল তোমাকে পীড়া দেয় তো তুমি মমিন এটা মুসনাদে আহমদের বাইশ হাজার একশত ছেষট্টি নাম্বার হাদিস এরপরে কামেল ইমান পূর্ণ ইমানের লক্ষণ সাহাল মাজ মাজ রাজি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আতা লিল্লাহি তাআলা ওয়া মানা'a লিল্লাহি তাআলা ওয়া আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া আবগাদা লিল্লাহি তাআলা وأنكح لله تعالى فقد استكمل إيمانه তিরমিজির দুই হাজার পাঁচশো একুশ নম্বর হাদিস মুসনাদে আহমদের পনেরো হাজার ছয়শো সতেরো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান আতালিল্লাহি যে ব্যক্তি কোনো কিছু ব্যয় করে আল্লাহর জন্য ব্যয় করে কার জন্য যা কিছু ব্যয় করে এমনকি নিজের প্রয়োজনে ব্যয় করে তাও করে কার জন্য কারণ নিজের এই দেহটা দিয়েছেন কে খাওয়ার প্রয়োজন দিয়েছেন কে এই জন্য নিজে যা কিছু খরচ করে সেখানেও নিয়ত রাখে যে আমি এটা আল্লাহর অস্তে নিজের উপরে খরচ করছি আল্লাহর অস্তে যখন নিজের উপরে খরচ করবে তখন নিশ্চয় অপচয় করবে না কারণ অপচয় করে আপনি আল্লাহ রাস্তে করছেন এটা হবে না স্ত্রী সন্তানের জন্য খরচ করলে তাও কার জন্য আল্লাহর জন্য হাদিসে বলাই হয়েছে অবদা বিমান তাউল তুমি যাদের ব্যয় বহন করো তাদের থেকে শুরু করো খরচ করা ওদের থেকে শুরু করো তো সেই হিসেবে আপনি স্ত্রী সন্তানদের জন্য যা কিছু ব্যয় করেন তাও আল্লাহর জন্যই ব্যয় করা হয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাত্তা লুকমাতা ফি ফি এমরাতিক এমনকি খাদ্যের লোকমা যেটা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলে আদর করে স্ত্রীর মুখে একটা খাবার তুলে দিল আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন যে এটাও তোমার একটা আল্লাহর হস্তে খরচ করার অন্তর্ভুক্ত সাহাবায়কে রাম বললেন ইয়া রাসুলাল্লাহ আমরা আমাদের শাহওয়াত পূরণ করছি আমাদের প্রবৃত্তি যেটা চায় মনের ইচ্ছা পূরণ করলাম এতেও কি স্বভাব দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এটা যদি তুমি অন্যায়ভাবে ব্যবহার করতে তাহলে গুণা হতো কিনা যে ব্যবহারটা তুমি তোমার স্ত্রীর সঙ্গে করেছো এটা যদি অন্য কোনো মহিলার সাথে করতে তাহলে গুণা হতো কিনা হ্যাঁ গুণা তো হতো বল তাহলে যদি গুণা হতো অন্যায় করলে বা অন্য জায়গায় করলে তাহলে তুমি হালাল জায়গায় করেছো তাহলে সব হবে না কেন এজন্য মমিনদের কোনো কাজ বেকার নাই মমিনরা একজন বন্ধু বান্ধবকে হাদিয়ে দিবে তাও দেবে কার জন্য আল্লাহর জন্য আতরিল্লাহি যা কিছু দেয় সে দেয় কার জন্য আল্লাহর জন্য কোন লৌকিকতার জন্য না লোক দেখাবার জন্য না অথবা কোনো খোটা দেওয়ার জন্য না দান করে খোটা দিল এটা না দুই নম্বর হচ্ছে মানা আলিল্লাহি আবার কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে তাও কার জন্য আগে বললেন কাউকে কিছু দান করা আল্লাহর জন্য দ্বিতীয় নাম্বার কি বললেন কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকা তাও কার জন্য সন্তান টাকা চাচ্ছে কি জন্য মদ খাওয়ার জন্য আল্লাহর আস্তে খরচ করবে নাকি নিজে বিলাসিতা করার জন্য খরচ করলো এটা কি আল্লাহর আস্তে খরচ হবে এই জন্য মনে রাখতে হবে দেওয়া যেরকম আল্লাহর জন্য এটা সবের কাজ আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকাটাও সবের কাজ ছেলে মেয়েদেরকে আড্ডাবাজি করার জন্য টাকা দিল মদ খাওয়ার জন্য টাকা দিল তো এগুলো আল্লাহর জন্য ব্যয় করার অন্তর্ভুক্ত নয় এমনি ভাবে মমিনরা ব্যক্তিগতভাবে যে খরচ করে পরিবারে যা কিছু খরচ করে বন্ধু বান্ধবের জন্য যা কিছু খরচ করে তবে বান্ধবীদের জন্য না আবার এটা খেয়াল রাখবেন খুব সতর্কতা অবলম্বন করা শয়তান বড় ধোকা দেয় আমাদের অনেক ভাই মাসাল্লাহ সব ঠিক আছে কিন্তু এইখানে এসে দুর্বল হয়ে যায় না এইটাই তো পরীক্ষা আরে ভাই যেখানে আপনার বাধা ওইটা যদি আপনি কি করতে পারেন মোকাবেলা করতে আল্লাহর জন্য তাহলে আসলে পরীক্ষা পাশ করলেন আপনার মনে যেটা চায় ওইটার মোয়াফিক যেগুলো এগুলো এখান সমাধান এই আপনার মনে যেটা চায় ওইটা আপনি করলে এটা পরীক্ষা না পরীক্ষাটা হচ্ছে আপনার মনে যেটা চায় তার বিপরীত করার নির্দেশ আছে ওই বিপরীতটা করা তাহলে দেখা যাবে যে সত্যি আপনি আল্লাহর জন্য করছেন কিনা আমানা আলিল্লাহি এরপরে আহাব্বালিল্লাহি তিন নাম্বার হচ্ছে আল্লাহর জন্য মহাব্বত করা আল্লাহর জন্য ভালো জিনিস দেখলে মন আকৃষ্ট হয় এটার নাম মহাব্বত এটার নাম কি আপনারা জানেন মহাব্বত কাকে বলে আমি ওই মাদ্রাসায় পড়ানোর সময় ছাত্র জিজ্ঞেস করতাম তো মহাব্বত মানে কি বলে মহাব্বত মানে ভালোবাসা ভালোবাসা অর্থ কি ওই পেয়ার করে না আর পেয়ার করে না মানে কি ও মোহাব্বত করা মানে ঘুরে ফিরে আবার কোথায় একই জায়গায় চলে আসলো আসলে মহাব্বত মানে কি মানে হাদিসে যেহেতু শব্দটা আছে এর অর্থ নাই হাদিসের সরাগুলোতে দেখবেন লেখা আছে মাইলান নফস ইলা ইন মারগুব কোনো ভালো জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়ার নাম হচ্ছে কি ভালোবাসা এখন একটা মোবাইল ভালো লাগলো আপনি এটা মনে চায় এটা কিনতে তো ওটার উপর ভালোবাসা এসে গেছে ধরন ভিন্ন হতে পারে একজন ভালো মানুষ ন্যাককার আল্লাহওয়ালা মানুষ তার প্রতি আপনার মন তাকে মহাব্বত করতে চায় এটাও ভালোবাসা আবার একটা মেয়ের দিকে নজর পড়ে গেছে তাকে ভালো লাগলো এটাও ভালোবাসা যদিও ধরন ভিন্ন হতে পারে এজন্য মমিনদের ভালোবাসার কেন্দ্র হবেন কে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসার কয়েকটা দিক হতে পারে এক হচ্ছে এই যে আল্লাহ তালা ভালোবাসতে বলেছেন এজন্য ভালোবাসা বাপকে আল্লাহ ভালোবাসতে বলেছেন মাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন বউকেও আল্লাহ ভালোবাসতে বলেছেন বিয়ে করে আপনি প্রেম করেন না যায় না কিন্তু বিয়ে করে সারা জীবন প্রেম করেন খুব ভালো কাজ সব হবে বিয়ের আগে না এরকম ভাবে সত্যিকার অর্থে আলেম যারা তাদেরকে ভালোবাসা কার জন্য মমিনকে ভালোবাসা কার জন্য এরকম ভাবে একজন দিনই ভাইকে আপনি ভালোবাসেন কার জন্য আপনি যে লাইনে কাজ করছেন সে ওই লাইনে কাজ করছে দিনের তো আপনি ভালোবাসেন আল্লাহর জন্য এই সবগুলোই আল্লাহর জন্য ভালোবাসা এটা তিন নাম্বার চার নাম্বার হচ্ছে ও আবগদ আলিল্লাহি আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা পোষণ করে কার জন্য এখন আপনি কবরওয়ালার কবর পূজারি দেখলে পছন্দ করেন না ঘৃণা করেন অথচ তার সঙ্গে কোন রকম ব্যক্তিগত শত্রুতা নাই এই শত্রুতা কার জন্য গান বাজনা নাচ গানে যারা থাকে এদের দেখলেই আপনার ঘৃণা লাগে কি জন্য পহেলা বৈশাখের পান্তাবাদ খায় যারা এদের দেখলেই ঘৃণা লাগে কি জন্য এরকম ভাবে পীরের মুরিদ যারা কি করে পীর ছাড়া কিছু বুঝে না এগুলো দেখলে রাগ লাগে কি জন্য আল্লাহর জন্য এরকম ভাবে সব ক্ষেত্রে আল্লাহর জন্য ঘৃণা করা এটা ইমানের অঙ্গ কামিল ইমানের লক্ষণ ইব্রাহিম আলাই ইসলাম এটাই বলেছেন قد بدت البغضاء من কি আছে أبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده সূরা মুমতাহানার চার নম্বর আয়াতে দেখবেন আছে ইব্রাহিম আলাইহিস কি বললেন যে তোমাদের সঙ্গে আমাদের কদ বাদাতিল অবাদা বাইনানা অবাইনাকুম আদাওয়া তোমাদের সঙ্গে আমাদের শত্রুতা শুরু হয়ে গেল অলবাগদা ঘৃণা শুরু হয়ে গেল তোমাদেরকে ঘৃণা করি তোমাদেরকে শত্রু ভাবি কতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত না হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনবে এক আল্লাহর প্রতি ইমান আনলে আবার তোমরা ভাই হয়ে যাবে অমর বিন খত্তাব ইসলাম গ্রহণ করার আগে মুসলিমদের শত্রু ইসলাম গ্রহণ করার পরে কি ভাই হয়ে গেল কত বড় বড় কাফের ছিল ইসলাম গ্রহণ করার আগে তারা শত্রু ইসলাম গ্রহণ করে কি হয়ে গেল বাবকাদালিল্লাহি কাজী মমিনদের শত্রুতা কার জন্য এটা খেয়াল রাখবো মমিনরা মমিনদের সাথে শত্রুতা পোষণ করে না ওয়ান এই হাদিসে আরেকটা অংশ আছে ও আনকাহা লিল্লাহি বিয়ে করে কার জন্য আল্লাহর জন্য বিয়ে করে কেমনে বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে নজর ঠিক রাখা যায় না গুনাহ করতে মনে চায় এই গুনার থেকে বাঁচার জন্য বিয়ে করলো এটা কার জন্য আল্লাহর জন্য এরকম ভাবে বিয়ে করলো এজন্য যে এক সন্তান হবে এই সন্তান আল্লাহর দিন আল্লাহর কালাম শিখবে রাসুলের সুন্না শিখবে দিনের দাওয়াতের কাজ করবে তাহলে এটা কার জন্য হবে আল্লাহ রসুল সাল্লাম এগুলো দিয়ে বুঝাচ্ছেন যে যখন দেখবা সব কাজ করতে যেই কোনো কাজ করতে তার উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি তাহলে বুঝতে হবে কি সে কামেল ইমানদার কি এটা এটা কামেল ইমানের লক্ষণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফাকাদ ইস্তাকমালা ইমানাহু সে তার ইমানকে মোকাম্মাল করলো ইস্তেকমাল করলো পূর্ণ করলো পরিপূর্ণ ইমান হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটা আছে তিরমিজির দুই হাজার পাঁচশো একুশ নম্বর হাদিস মুসনাদে আহমদের পনেরো হাজার ছয়শো সতেরো নম্বর হাদিস আমরা আজকে ইমানের আলামত কি এবং কামেল ইমানের লক্ষণ কি পূর্ণ ইমানের লক্ষণ কি এটা জানলাম একটা হচ্ছে সাধারণ ইমানের লক্ষণ গুণা করলে খারাপ লাগে ন্যাক করলে ভালো লাগে এটা কি সাধারণ ইমানদারের লক্ষণ এটা না থাকলে ইমানের মধ্যে নাইছে আরেকটা হচ্ছে পূর্ণ ইমানদারের লক্ষণ তো সেটা বলা হলো যে এই কাজগুলো যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করে আমিন এই প্রশ্নগুলো কই আচ্ছা আজকে আমি আরেকটা কথা ফাঁকে বলতে চাই আমাদের আসলে দাওয়াতের কাজ ব্যাপকভাবে ছড়িয়ে গেছে আমার উদ্দেশ্য ছিল এই উম্মার মধ্যে কোনো দল তৈরি না করে ব্যাপক দাওয়াত ছড়িয়ে দেওয়া এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এটা অনেক দূর ছড়িয়ে দিয়েছেন গ্রামগঞ্জে পর্যন্ত সারা বিশ্বে যেখানে বাঙালি আছে কোনো জায়গায় এই দাওয়াত পৌঁছে নাই এমন জায়গা খুব কম এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হলো এই যে আমাদের কোনো দল না থাকার কারণে অনেকেই ছোট ছোট দল করে সবাই পরিচয় দেয় আমার যে আমার সাথে সে আছে আর এখানে আসেও মাঝে মধ্যে বা হয়তো বছরে আসে বা আমাকে হয়তো কোথাও মাহফিলে দাওয়াত দিল আমাকে নিয়ে দেখাইলো যে সেখের সাথে আমার পরিচয় আছে আমি তার লোক এরপরে সে একটা গোপনের ছোট্ট দল তৈরি করে ফেলছে সে আমির হয়ে গেছে এমনও শোনা যায় চার পাঁচজন একটা গ্রুপ করে এক এক ভাইকে দাওয়াত দেয় ও দাওয়াত দিয়ে বলে এই চারজনের মধ্যে আপনার যারে পছন্দ হয় তার কাছে বয়াত দেন বায়াত কি এরকম কোন জিনিস নাকি এটা কি কোরবানির গরু কিনা না ছাগল কিনা এই চারজনের থেকে যাকে পছন্দ হয় তাকে আপনি বায়াত দেন আর এই বায়াতগুলো আমাদের বাইরে দিচ্ছে আমি বুঝি না এরা দাজ্জাল আসলে আবার এর খপ্পরে পড়ে যায় কিনা কারণ দাজ্জাল আসলেও তো অনেক ভালো কথা বলবে এজন্য দল তৈরি করা ছাড়া উম্মার মধ্যে দাওয়াতের ক্ষেত্রে ঐক্যবদ্ধ রাখার কোনো প্রস্তাব কি করা মানে কি কাজ করা যায় এই আমি আপনাদের থেকে প্রস্তাব চাচ্ছি যে কিভাবে বিশেষ করে আমাদের বক্তব্য যারা শুনে সহিভাবে মুসলিম যাদের হওয়ার ইচ্ছা আছে এরা যাতে করে কোনো নেকড়ে বাঘের খপ্পরে না পড়ে যায় বাঘের খপ্পরে না পড়ে যায় এই জন্য এদের কি কাজ দেওয়া যায় কাজ তো আমরা দিচ্ছি আমাদের আজকে তো কাজ দিলাম এগুলো কাজ না এখন কি আমি বলবো যে আমার একটা দল আছে ওই দলে যোগ দাও তাও তো মাঝে মধ্যে বলি যে আমরা আসলে এটা তো পরিষ্কার যে আমরা দল সমর্থন করি মুসলিমদের দল যারা আকিদার ক্ষেত্রে তাও সেদের আকিদা আছে আর দিন কায়েমের ক্ষেত্রে গণতন্ত্র নাই সমাজতন্ত্র নাই রাজতন্ত্র নাই পীরতন্ত্র নাই তন্ত্রমন্ত্র বাদ দিয়ে জেহাদের পথে আছে এদের আমরা সমর্থন করি আরো যদি ক্লিয়ার হতে চায় আমার লেকচার থেকে বুঝবে এটা যে আমরা কাদেরকে সমর্থন করি এটা বোঝা যায় না এরপরও কিছু ভাইরা আছে দল খুঁজে পায় না মোটে এটা পরিষ্কার আমরা এখন বর্তমান বিশ্বের আমিরুল মোমিনিন মোল্লা মোহাম্মদ উমরকে বিশ্বাস করি আমরা আমিরুল জেহাদ হিসেবে আইমান আল জওয়াহিরিকে বিশ্বাস করি এর আগে ছিলেন শেখ হুসামিল্লা আদেন রাহমাহুল্লাহ তাল রাহমাতুল কাজে এখানে এটা বলা যায় না যে কোনো দল নাই আমরা নিশ্চয়ই দল ছুট না আমাদের অপবাদ দেয় অনেকে আমরা মুসলিমদের যে আমির আমি আপনাদের সবাইকে এটা জানিয়ে দিলাম এটা আজকে না আগেও জানিয়ে দিয়েছি তাহলে আমার আমির আছে না আমার আমির মমিন আছে আমার জামা আছে যারা মুসলিমদের জন্য সারা বিশ্বে যুদ্ধ করছে যারা হকের দাওয়াত দিচ্ছে আমরা সেই মুসলিমদেরকে সাহায্য করি তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি আমার এই কথার মানে এই না গোয়েন্দা বিভাগের কেউ থাকলে আবার ভালোভাবে বুঝে নেবেন এই কথার অর্থ এই নয় যে আল কায়দার নেতা বাংলাদেশে পাওয়া গেছে একজন আমাকে অনেক জিজ্ঞেস করে আমি বলি যদি সত্যিকার অর্থে হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম আমরা তাদের কেন সমর্থন করছি কারণ দুনিয়ার কুফফাররা তাদেরকে ভয় পায় এবং হ্যাঁ আপনি বলবেন তারা সন্ত্রাস করে কই সন্ত্রাস তো আমেরিকা প্রমাণ করতে পারে নাই আন্দাজে এখন তো সন্ত্রাস বলবে কাকে যে ব্যক্তি ইসলামের কাজ করে সেই কি বাংলাদেশের জামাত শিবির এরা কিন্তু জঙ্গি সংগঠন তো গণতন্ত্র সংগঠন এমনকি গণতন্ত্রের পক্ষে কথা বলে অনেকে বড় বড় বক্তা অনেক লেকচার দিয়েছে তাদেরকে কেন জঙ্গিবাদী বলা হচ্ছে কারণ তারা ইউনিভার্সিটিতে স্কুলে কলেজে তারা ইসলামের কথা বলে কেন এটা ওদের অপরাধ আমি এই জন্য বলি আমরা যে কারণে জামাত ইসলাম করি না বা বিরোধিতা করি এতে বামপন্থী আর রামপন্থীদের খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা যেই কারণে ওদের বিরোধিতা করি গণতন্ত্রের কারণে সেই কারণে তো ওরা জামাতের পক্ষে ওরা পক্ষে না জামাত গণতন্ত্র করে ওরাও কি করে তাহলে আমরা যেই কারণে জামাতের বিরোধিতা করি ওদের সমর্থন করি না সেই কারণে ওরা কার পক্ষে জামাতের পক্ষে আর ওরা যে কারণে জামাতের বিরোধিতা করে ওরা যে কারণে জামাতের বিরোধিতা করে সেটা ইসলামের কারণে কি কারণে ওরা ইসলামের কথা কেন বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকবে নাস্তিকদের দখলে এইখানে কেন ওরা ইসলামের কথা বলে এটা ওদের অপরাধ এই অপরাধের কারণে ওরা এদের বিরোধিতা করে তাহলে ওরা যে কারণে জামাত শিবিরের বিরোধিতা করে সে কারণে আমরা জামাত শিবিরের পক্ষে আর আমরা যে কারণে বিরোধিতা করি সে কারণে ওরা ওরা জামাতের পক্ষে কাজে এটা মনে রাখতে হবে ইসলামের নামে যারাই কাজ করছে হেজবুত তাহারির একটা দল আমি এটা পক্ষে না আমার এর বিরুদ্ধে লেকচার আছে কিন্তু এদেশের বামপন্থী আর রামপন্থীরা এই দলটাকে বরদাস্ত করতে পারে না কি জন্য ইসলামের কারণে ওরা তো কোনো জঙ্গিবাদী দল পরিচয় দেয় নিজেদেরকে তাহলে বুঝা গেল দুনিয়াতে যে কেহ ইসলামের সহি পথে চলার চেষ্টা করবে তাকেই কুফররা কি বলবে জঙ্গিবাদ বলবে এতে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ারও কোনো কারণ নাই কারণ আমরা প্রমাণ করতে পারবো যে আমরা জঙ্গিবাদী না আসল জঙ্গিবাদী ওরা আসল জঙ্গিবাদী কারা আমরা কি রাস্তায় কোনো লোক পেয়ে হত্যা করেছি ওরা তো করছে ওরা যদি জঙ্গিবাদী না হয় ওরা যদি সন্ত্রাসী না হয় তাহলে আমাদের কেন সন্ত্রাসী বলছো মুজাহিদিনরা অন্যভাবে কাউকে হত্যা করে না এখন আমার বাড়িঘর দখল করবে আর আমি যদি মোকাবেলা করি তাহলে আমাকে সন্ত্রাসী বলা হচ্ছে ফিলিস্তিন তো এরকমই হয়েছে ফিলিস্তিন কি হুদির দেশ মুসলিমদের দেশ ওরা বাড়িঘর মুসলিমদের বাড়িঘর দখল করেছে সে এখন যখন তারা মোকাবেলা করে তারা সন্ত্রাসী তাদের পক্ষে যদি কেউ সমর্থন করে তাহলে সে কি হয়ে যায় এটা আপনাদের বুঝতে হবে আফগানিস্তানে আমেরিকা জোর দখল করলো এখন মুজাহিদিনরা মোকাবেলা করছে এরা কি হয়ে গেল সন্ত্রাস হয়ে গেল দেখেন এই কুফফারগুলো পূর্ব তিমুরে এই খ্রিস্টানরা মুসলমানদের গুলো জ্বালাই দিল মসজিদ পর্যন্ত আগুনে পুড়িয়ে ফেললো তারপরেও জাতিসংঘ সেখানে এসে দাঁড়িয়ে গেল স্বাধীনতা ঘোষণা করে দিল আর একই ধরনের কাশ্মীর যে যুগ যুগ ধরে স্বাধীনতা আন্দোলন করছে কই ওখানে জাতিসংঘ আসে না কেন আসে না অপরাধ এরা মুসলিম এরকম ভাবে একটা এই যে সুদানে যে ঘটনা ঘটলো একই ধরনের ঘটনা ঘটলো আরাকানে যে একটা এলাকা সম্পূর্ণ মুসলিমদেরকে ধ্বংস করে দিল এটা নিয়ে মিডিয়াগুলো কত হইচই করেছে আর এরপরে রামুতে কি ঘটলো কি না ঘটলো কারা ঘটাইলো কি না ঘটাইলো একটা লোক মরে নাই ওরা মিথ্যা একটা লোকের নাম দিয়েছিল পরে দেখা সে লোক জীবিত সে কয় না আমি তো মরি নাই তোমরা আমাকে কেন মারছো কোন লোক মরে নাই বড় মূর্তিটাও তো ভাঙে নাই বোঝা গেল ইব্রাহিম আলাহিসামের কিছু শিষ্য এখনো দুনিয়াতে আছে বড় মূর্তি ভাঙে না ছোটগুলো কি হচ্ছে ঠিক আছে এইটা নিয়ে কত হইচই করলো পত্রিকায় কি শিরোনাম দেয় আহ তোমাকে রক্ষা করতে পারলাম না ও মূর্তি তোমাদেরকে বাঁচাইতে পারলাম না মুসলমান নামধারী কলাম লিখে পত্রিকায় এই জ্ঞান পাপিগুলো এরা কি জানে না যে আরাকানে মুসলিমদের কিবা হত্যা করলো কত হাজার হাজার মুসলিম ধ্বংস করে ফেলল এটার জন্য এদের কলম চলে নাই কাজে মনে রাখতে হবে মুসলিমরা আল্লাহর দিনের জন্য যুদ্ধ করে লড়াই করে আর এরকম যারা মজলুমদের পক্ষে দাঁড়ায় কথা বলে আমরা তাদেরকেই সাহায্য করি এখানে গোপনীয়তার কোনো কিচ্ছু নাই আমরা তাদের ভালোবাসি আমরা তাদের সমর্থন করি আমরা তাদের সমর্থন করার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করি এটা আমার কাজ আমার এই কাজ নাই যে আমি দলের পরিচয় দিয়ে আমি টিপা চাপাই গিয়ে কত ছোট ছোট দল করে জসিমের কোনো দল নাই কাজে এখান থেকে লাভ নাই চলো আমরা দল করি তিনজনে গিয়ে ইঁদুরের মতো গর্তের ভিতরে ঢুকে একজন আমির বানায় ওই যে একটা মশলা আছে আমির যদি না পাওয়া যায় তাহলে আমির বানাও সেখানে আমার ফতুয়া আছে যে সালাতের টাইম হয়ে গেলে ইমাম যদি না থাকে নিজেদের মধ্যে একজন ইমাম বানিয়ে নেওয়া হয় তো ঠিক এরকম যে দুনিয়ায় কোনো ইমাম না থাকে তখন কি করবে ইমাম তৈরি করে নিবে কিন্তু এখন কি দুনিয়া ইমাম নাই এখন যদি নিজের আমির হওয়ার ইচ্ছা থাকে আমিরুল মমিন হয়ে যায় কি হয়ে যায় পাঁচজন নিয়ে আমিরুল মমিন হয়ে গেছে দশজন নিয়ে একজন আমিরুল মমিন হয়ে গেছে এই খুচরা খুচরা দল বাংলাদেশে বহু তৈরি হয়ে গেছে আমরা তো এগুলো খবর রাখি না কিন্তু গোয়েন্দাদের কাছে সব খবর আছে আমাকে একদিন একজন গোয়েন্দা অফিসার বললেন যে বাংলাদেশে পঁচিশটা জঙ্গি সংগঠন আছে সবগুলা লিডার আপনি আমি তার প্রমাণ প্রমাণ সবার কাছে আপনার ফিডি পাওয়া যায় আপনার লেকচার পাওয়া যায় আমি বলি এই জন্য যদি আমি যদি সবাই লিডার হই তবে আমি আপনাদেরকে জানতে পারলাম যে বাংলাদেশে পঁচিশটা কি আছে সংগঠন আছে আর এই পঁচিশটা সংগঠনে যদি আমি আমির হইয়া নেতা হইয়া সবাই একাত্র করতে পারতাম তা নিজেকে ধন্য মনে করতাম নিজেকে ধন্য মনে করতাম আপনি প্রতিষ্ঠা সমানের নেতাকে ধরো তাদের মিলেই দাও আমার সাথে ওদেরকে একত্র করি যাই হোক কুফাররা লেগে আছে কিছু পায় না বিনা পয়সায় দারোয়ান আছে আমার সাথে অসুবিধা নেই তো যাই হোক সবসময় আছে এখানে আছে এখনো আছে না আছে তো বাইরে আছে তো যাই হোক না পরিচয় দিয়েই থাকে গোপনও থাকে না পরিচয় দিয়েই থাকে মাঝে মধ্যে বিভিন্ন কাজও করে দেয় অসুবিধা দেয় তো যাই হোক আমাদের মনে রাখতে হবে এই খুচরা খুচরা দল তৈরি করা ফেরকা তৈরি করা ইসলামে কোনো অনুমোদন দেয় না এই জন্য আপনারা একদিকে যেমন কাজ করতে চান এমআরআর অধীনে থাকতে চান সেটা যেমন জরুরি অপরদিকে এই খুচরা খুচরা দলের ভিতরে ঢোকাটাও অন্যায় এখনো ওলামাদের নেতৃত্ব আছে দুনিয়াতে সহি ওলামারা এখনো আছেন আপনি কোনো আলেম নাই একজন লোক দুই তিনটা লেকচার মুখস্থ করেছে ঠিক মতো কোরআন মুখ পড়তে পারে না আমিরুল মমিনিন কে হয়ে গেছে আমিরুল মমিনিন হয়ে গেছে আমির বায়াত নিচ্ছে আমি তো মনে হয় পীরদের বয়াতের চেয়ে আরো খারাপ এই যে পীরেরা যে বয়াত নেয় এটার চেয়ে আরো খারাপ কোনটা এই খুচরা বয়াত এটা মুসলিম উম্মার যারা সত্যিকার ক্রিম যারা তাদের মধ্যে তাফরিক করা হচ্ছে ওইখানে আওয়াম যায় পাবলিক যায় বায়াতটা দিয়ে কিছু পীরের অধিভা শিখে কিছু তো সুরে শিখে হ্যাঁ আর এইখানে কি হচ্ছে এইখানে দিনের জন্য যারা ক্লিয়ার তাওহিদের আকিদা ক্লিয়ার আছে যেই লোকগুলো ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ পেশ করতে চাচ্ছে সেই লোকগুলোকে নিয়ে গেল কোথায় এমন কি এইখানে এইখানে এসে লোকদেরকে ওই শয়তান যেমন গ্রাস করে এবং গ্রাস করে এখান থেকে এখান থেকে ভাগাই নিয়ে যায় আর পরে বলে যে দেখেন ওখানে যাইয়েন না ওখানে গেলে বিভিন্ন গোয়েন্দা ফোয়েন্দা ধরা পড়ে যাবেন কৌশলে ভাবে এখান থেকে মানুষকে সরাই দেয় আমি তো মনে করি এই রকম যারা খুচরা খুচরা বায়াত করে এখান থেকে যুবকদেরকে সরিয়ে দিচ্ছে তাদেরকে সহি এলেম অর্জন করার থেকে সরানো হচ্ছে এগুলো শয়তানের কাজ কার কাজ এগুলো শয়তানের কাজ এই শয়তানে এখানেও ঢুকে যায় আপনারা জন্য সাবধান থাকবেন এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা এই এরকম যাতে করে বিচ্ছিন্নভাবে আমাদের ভাইদেরকে আমার পরিচয় দিয়ে দখল করতে না পারে আমার লেকচার শুনাইল আমার একটা বই দেখাইল আর আমাকে একটা মাহফিলের প্রোগ্রামে দাওয়াত দিল তা আমি তো গেলাম আমি তো জানি না যে লোকটা কি করে আমাদের সাথে আসা দেওয়া আছে তো বছরে একবার আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল ওয়াজ মাহফিলে তারা ইন্তজাম করলো ভিতরে ভিতরে সবাইকে প্রচার করলো যে দেখো জসিম ভাই আমার সাথে আছে আমি জসিম ভাইয়ের সাথে আছি জসিম ভাই আমাকে সমর্থন দেয় যখন এই যে আমার দাওয়াতে চলে আসলো না ভাই জসিম ভাই কাউকে এইরকম খুচরা খুচরা কোম্পানি করার জন্য অনুমতি দেয় নাই এগুলোকে জসিম ভাই শয়তানের কোম্পানি মনে করে ইসলাম থেকে সরাবার জন্য শয়তানের যে মিশনগুলো আছে তার মধ্যে একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত শয়তানের মিশন হচ্ছে মোয়াহিদ ভাইদেরকে নিয়ে খুচরা জামাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া আপনারা খেয়াল রাখবেন আমি এটা বারবার ক্লিয়ার করেছি আপনি যদি আমিরের সাথে যোগাযোগ করতে না পারেন আপনি কয়েকজনকে যারা কাজ করছেন সাক্ষী রাখবেন যে আপনি সাক্ষী থাকুন আমি বর্তমান সময়ের যিনি আমিরুল মোমিনিন আছেন আমি তার বায়াত করলাম তার নির্দেশগুলো মানব নিষেধগুলো পরিহার করব এবং তিনি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্না মোতাবেক পরিচালনা করবেন আমরা তাকে আনুগত্য করব এই সাহাদা দিয়ে সাক্ষী দিয়ে আপনি কাজ করে থাকেন আর এখন কোনো কিছু গোপন আছে নাকি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার যখন খলিফা হলেন সবাইকে গিয়ে তার হাতে হাতে বায়াত দিয়েছিল সবাই কিন্তু হাতে হাতে গিয়ে বায়াত দেয় নাই এটা মনে রাখতে হবে ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিফা বনু সায়দার ভিতরে গিয়ে বিভিন্ন আলোচনা পরে ওনাকে বায়াত দিলেন এরপরে মসজিদে চলে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বায়াত নিচ্ছেন ওই সময় মুসলিম বিশ্বের যত জায়গায় সবাই লোক ছিল সবাইকে এসে বায়াত দিয়ে গেছে এটা আমার বায়াত ও সিরাতে মুস্তাকিম একটা বই আছে ওখানে বায়াতের পদ্ধতি লেখা আছে দেখবেন পড়াশোনা করবেন পড়াশোনার বিকল্প কিছু নাই না হইলে যে কোনো সময় নেকড়ে বাঘ ধরে নিয়ে যাবে ওখানে লেখা আছে বায়াত কেমনে দিবে যারা নেতৃত্ব পর্যায়ের আছে তারা এসে বায়াত দিবে আসার সুযোগ না থাকলে তারা নিজ নিজ জায়গায় বসে বায়াত দিবে সাক্ষী রাখবে কাজ করবে নির্দেশ কি আপনার কাজ কি বলে কাজ কি আরে ভাই কাজ কি তো লেখা আছে ওই যে দিন আমি সঠিক পথ বইয়ের শেষে লেখা আছে তাওহিদের মূল শিক্ষা বইয়ের শেষে লেখা আছে না কর্মসূচি দেওয়া আছে কি কাজ করবেন আপনি চৌচল্লিশটা কর্মসূচি দেওয়া আছে আপনি জেলা পারে সেটা করেন একটা বলে একটা করেন দশটা বলে দশটা করেন সবগুলো বলে সবগুলো করেন এরপরে আপনি কি চান মানে আপনি পীরের মুড়ি দেওয়ার অভ্যাস তো এই অঞ্চলের মানুষের অভ্যাস আছে এই অঞ্চলের মানুষের অভ্যাসই হলো মুড়ি হওয়া কি হওয়া এখন তাওহিদ বোঝার পরে কোরআন সন্না বোঝার পরে করে কি ওই প্রচলিত পীরের মুরিদ না হইয়া নিজের এখন পীর তৈরি করে নেয় এই জন্য আমি এই লেকচারের মাধ্যমে সারা বাংলাদেশের আমার বক্তব্য যার যার কানে যায় সারা দুনিয়াতে যে ভাইয়েরা যেখানে আছেন নাসিহা দিব আপনারা খবরদার কোনো খাস জামা করার এখন প্রয়োজন নেই আম জামা আছে দাওয়াতের কাজের জন্য আপনারা একটা সমিতি করতে পারেন কমিটি করতে পারেন আপনারা প্রত্যেকটা এলাকায় যেমন আজকের জুমার খুদ্া আমি বললাম মন কারাতের বিরুদ্ধে বাধা প্রদান করা এই বাধা প্রদান করার জন্য শক্তির প্রয়োজন আছে আপনারা এটার জন্য একটা কি করেন একটা সমিতি করলেন তো সমিতি করে সেখানে সেইখানে সমিতির সভাপতি বানান যায় বাংলাদেশ সমিতি অনেক আছেন এরকম আপনার একটা সমিতি করলেন কমিটি করলেন এই সমিতির একজন সভাপতি থাকবে একজন সেক্রেটারি থাকবে একজন অর্থ সম্পাদক থাকবে এরকম ভাবে আপনার কমিটি পূর্ণাঙ্গ করে নেন এটা তো বাধা না কিন্তু খুচরা খুচরা এক একটা দল তৈরি করা আমিরুল মোমিনিন তৈরি করা এগুলোর কোনো সুযোগ এই বর্তমান সময়ে নেই আমি সেজন্য আপনাদের পরামর্শ চাচ্ছি যাতে করে আমাদের ভাইয়া যারা কাজ করে আমরা কোনো প্রচলিত দল বানাবো না দল ছাড়া কিভাবে মুসলিম উম্মাকে বিশেষ করে আমাদের লেকচার যারা শুনে তাদেরকে ঐক্যবদ্ধ রাখা যায় এই জন্য আমরা কিভাবে কাজ করতে পারি কারো যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে আপনারা দুইজন দ্বারাই বলতে পারেন আছেন কোনো ব্যক্তি মানে আপনারা আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি জি ওয়ালাইকুম আসসালাম যে আপনি বোধহয় মাইক বললে ভালো হবে পুরা যারা দিনে ভাই আছে তাদেরকে ঐক্যবদ্ধ করা দরকার একটা চেইন অফ কমান্ডে তাদেরকে নিয়ে আসা দরকার তাইলে সব জায়গায় দাওয়াতি কাজগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যাবে এবং বিভিন্ন শুধু তো ঢাকা না ঢাকার বাইরেও তো অনেক দিনে ভাই আছে তাদের সাথে যোগাযোগ মেনটেন করা তাদেরকে সেখানেও তালিম সেটা দাওয়াতি কাজের সেখানে আঞ্জাম দেওয়া সেখানেও সুন্দরভাবে এই কাজগুলো যাতে সেগুলো সুন্দরভাবে করা সব কাজগুলো একটা সুন্দর পরিকল্পনা ভিত্তিতে করা হচ্ছে এখানে এখানে ব্যাপকভাবে কোন প্রস্তাবনা না নিয়েছে এখানে একজন জিম্মাদার মূলত একজন জিম্মাদার এখন ঠিক করা দরকার এবং তিনি পরবর্তীতে পরামর্শ করে এই কাজের জন্য তার সহযোগী এবং প্ল্যান গুলো করবেন এটাই সবচেয়ে সুন্দর কথা এখানে শুধু একজন জিম্মাদারই সবার পরামর্শ নিয়ে করলে সুন্দর আচ্ছা মার্শাল এক ভাই বললেন আর কারো কোনো প্রস্তাব আছে হ্যাঁ দাঁড়াই বলেন দাঁড়াই বলেন দাঁড়াই বলেন প্রস্তাবগুলো দাঁড়াই বলেন যে যেমন দাঁড়াই বলেন হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের অনেক দিনী ভাই আছে যারা মানে কোরআন শিক্ষা ভালো মানে কোরআন তেলাওয়াতটা ভালো করে করতে পারে না অনেকেই আছে আর কি হয়তো বা কেউ সবাই বলে না তো আমরা তিনি ভেরা যারা আছি একত্রে থাকার জন্য এসার পরে দেখা যায় যে আধা ঘন্টার জন্য যে কোরআন শিক্ষার উথিলাও যদি আমরা একত্রে হই তাহলে দেখা যাবে যে আমাদের একজনের আমি আমি একটা হাজির জানতেছি না একটা মাসলা জানতেছি না আরেক ভাই থেকে যে জানে তার থেকে জেনে নিতে পারলাম এইভাবে একটা একত্রিত হওয়ার একটা মানে সুযোগ হয় আর যেটা আমরা আমাদের এলাকায় চেষ্টা করতেছি করার সবাই প্রতিদিন এশার নামাজের পরে সবাই কর্মব্যস্ততা থাকে এসার পরে সবাই ফ্রি হয়ে যায় তখন একটু আয়সা কোরআন তেল উদ্দেশ্যে আয়সা হ্যাঁ, মাসাল্লাহ এটা একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রক্রিয়া আলোচনা আসলো ঠিক আছে দুইটা কথা আসছে দুইটাই কাজে লাগবে ইনশাল্লাহ আর জি বলেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মাশাল্লাহ এটা আচ্ছা মাশাল্লাহ ঠিক আছে তিনটা প্রস্তাব আসলো তিনটেই আসলে একটা একটা সম্পূর্ণ অসুবিধা নেই সাংঘর্ষিক নেই যে মাশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আর কার কোনো প্রস্তাব আছে জি আলাইকুম আসসালাম ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানে এগুলো হচ্ছে আসলে আমাদের যে কাজগুলো হবে সেটা কিন্তু আসলে কেমনে সংগঠিত হব তো সেইটা যে আপনি একটু বলুন মানে আপনারা বলবেন যেটা যে এখন আমরা ঐক্যবদ্ধ বা রাখতে পারি কিভাবে সাংগঠনিক প্রক্রিয়াটা কি হতে পারে সেটা এখানে আমাদের উদ্দেশ্য তো প্রত্যেক মুসলমানের একটাই আল্লাহ জমিনে আল্লাহ তালার দিন সেখানে আমাদের যারা কাজ করতেছে আমরা তাদের সাথে অংশীদার হয়েছি তাদের কাজকে আমরা ফলো আমাদের তো নতুন কোন দল বা দল করতে চাইতেছেন না তা করতে দল করার দরকার নেই দল করলে তো আমাদের সেন্ট্রাল কমিটি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে কর্মসূচি আমরা ওইভাবে চলি তাহলে তো প্রত্যেকটা লোক যেহেতু আমরা পড়াশোনার কথা আপনি বলতে আমরা পড়াশোনা করি আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রত্যেক জীবনে আমাদের প্রত্যেকটা কাজে আমাদের দিন ভিত্তি করা উচিত ইসলাম ভিত্তি করা উচিত তো সেই ক্ষেত্রে আমাদের কর্মসূচি তো আমাদের আল্লাহ আল্লাহ রাসুল নির্ধারণ করে দিই এ কারণে নতুন করে দল সৃষ্টি করারও দরকার হয় না কথা বলে আমাদের আমি কি বলে এবং আমরা আমিরের প্রতিনিধি হিসেবে আমরা আপনাকে মানে নিলাম আপনি যেটা বললেন আমি ওইটাই তো যথেষ্ট আমাদের কেউ যদি কৃষ্ণ বয়স নিতে চায় কোনো কথা বলতে চায় তাহলে সে আমাদের দলভুক্ত না এটাই আমাদের কথা অল্প টাইম অল্প দুই এক কথা আমার বিশ্বাস করেন হ্যাঁ আরে সালাম ঠিক আছে আপনারটা ওই ঠিক আছে বুঝলাম মানে সংক্ষিপ্ত বলবেন তার সুবিধা আরো তো ভাইরা বলবে জি বুঝতে আপনার জি জি হ্যাঁ হ্যাঁ জি জি জি জি বলেন বলেন হ্যাঁ জি জি আসসালাম লেকচারগুলো পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরেই যারা লেকচার শুনতেছে তারা বুঝতেছে যে আমাকে ঐক্যবোধ হতে হবে তখন ওইখানে একটা গ্রুপ হয়ে যাচ্ছে এইটা কেমনে বন্ধ করে সেটা মানে প্রস্তাবটা আচ্ছা সেইটা একটা প্রস্তাব আসছে জি মানে আপনারা আমার মানে প্রস্তাবটা বুঝছেন কিনা মানে আসলে হলো আমি চাচ্ছি যে আমাদের লেকচার অলরেডি সব জায়গায় পৌঁছে গেছে হয়তো কোনো জায়গায় না পৌঁছে সেখানে সেটা পৌঁছে যাবে দিনের দাওয়া শুরু হলে পৌঁছে যায় বিরোধীরাও পৌঁছায় আমাদের বিরোধীরা অনেক পৌঁছে দেয় এই যে আমাদের নামাজের পরে দেখা করলো একজনে মিরপুর থেকে একবার আসছেন ওনারা গেছিলেন মূলত চরমনাইলাদের ওখানে আমার বিরুদ্ধে যে সম্মেলন সেখানে গেছিল তো ওরা যে আমার বিরুদ্ধে এত বক্তব্য দিছে এত মারাত্মক বক্তব্য ওরা আসছে দেখা করার লোকটা দেখি কে এত বড় কামান দাগাইলো তার বিরুদ্ধে লোকটা কিটা সব আলেম একাত্র হয়ে গেল লক্ষাধিক লোক হলো চরমনায় পীর আরো যত পীর আছে বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসার শিক্ষকরা আছে সব একাত্র করছে সে এই লোকটা কে দেখে আসি আসতে আসার পরে জুমুটুমা পরে ভাই এইটাই ঠিক এই এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আছে ইংলিশ টিচার ইসুফ ভাই না হ্যাঁ তাকে দায়িত্ব দিয়েছে যে এখানে একটা বাতিল ফেরকার মসজিদ এটাকে যেমন বাধা দিতে হবে এটা ধ্বংস করতে হবে শিয়া মসজিদ ওই লোক এক জুমায় আসছে প্রতিবাদ করার জন্য সাহসী মানুষ প্রতিবাদ করবে সে দাঁড়াইয়া আমাকে বলছে সে এখন নিয়মিত আসে তো এসে জুমা টুমা পরে পরে তো এইটাই তো ঠিক তালাশ করছে সেই তো এইটা এখন সে আমাদের এই এলাকায় আমাদের কাজ করে তো এটা আল্লাহ করায় তো যাই হোক এটা দাওয়াত আলহামদুলিল্লাহ পৌঁছে যাবে সব জায়গায় কিন্তু আমাদের দাওয়াতের ভিত্তিতে লোক তৈরি হচ্ছে এবং আমরা মূলত একটা কেন্দ্রিক লোক তৈরি করার চেষ্টা করছি এখন যাতে করে এই লোকগুলো কোনো খুচরা দলের অন্তর্ভুক্ত না হইয়ে যায় তো সেই জন্য আমার খেয়াল যেটা যে কোনো একটা ইসে তাদেরকে নিয়ন্ত্রণ করা মানে একটা ইসে বেঁধে রাখা যেন খুচরা কোনো জায়গায় সংযুক্ত না হতে পারে তো সেই জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আমরা বলেন বলতে পারেন জি মানে এটা তো দাওয়ার কাজ হলো মানে আসলে যেটা যে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ।, হ্যাঁ আচ্ছা জি তাদের কাজের নীতিমালা কি আপনার লিখিত নীতিমালা এইটা দুনিয়ার মুসলিমদের যে নীতিমালা আছে আমরা ওটা ফলো করি সবচেয়ে বড় নীতিমালা কোরআন এই যে প্রতিজমে আলোচনা এগুলো নীতিমালা না আজকেও তো দাওয়াতের নীতিমালা আলোচনা করলাম এখন হচ্ছে কি এখানে বৈশিষ্ট্য কোরআনে বলা আছে আমার উপর লেকচার আছে এবাদুর রহমান আল্লাহর বান্দাদের সিফাত কি লেকচার আসার পরে ওই দায়িত্ব বৈশিষ্ট্য ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো প্রস্তাব তারপরেও আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে জি হ্যাঁ জি জাজাকাল্লাহ জি আমি একটা হাদিস শুনছি বলেন হাদিসটা বলেন তারপরে দেখেন ঠিক আছে ওটা আমার কিতাবই আছে দেখবেন হাদিস সহিয়ে ওটা ওই যে আমার যে কিতাব দিন কেমন সঠিক পথ এই বইটার মধ্যে লেখা আছে সংগঠন আছে তো বললাম আমি আগেই বলে নিয়েছি সংগঠন হবে সংগঠন আছে আমরা সংগঠনের বাইরে না এটা আমি বলে নিচ্ছি আগে জি আচ্ছা এটার জন্য আমরা মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ এই যে ইমাম হইতেছে দেন না ছোট ছোট বাচ্চারা কি বক্তব্য দিচ্ছে কয়েকদিন পরার বক্তব্য শুনবেন ইনশাল্লাহ তাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জি প্রশ্ন না এখন প্রশ্ন এখন আমি একটা প্রস্তাব নিচ্ছি আচ্ছা জি হ্যাঁ মানে এইটা বলেন মানে গাফের গাফের ওটার মধ্যে গা ফিরিজ জম্বে দুইটা কথা আছে মমিনুনের শব্দটা আছে ফেরুন শব্দটা আছে তো গাফের মানে হলো ক্ষমাশীল আল্লাহর নাম এটা গাফির ইজাম্বে কাবের তবে শব্দটা আছে ওখানে সেখান থেকে সুরায় গাফের আসছে আবার মধ্যে আল মোমিনুন শব্দটা আছে যে মোমিনুন লাগাইছে এটা অসুবিধা নাই কোনো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ গ্রহণ করে যারা সহজ ওইটা গাফের শব্দটা অত পরিচিত না এই জন্য এই দেশের কোরআন শরীফে আল মোমেনুন লাগাই দিছে সুরায় মোহাম্মদের নাম আছে সুরায় কেতাল আল কেতাল এই নামটা শুনছেন কোনো জায়গায় শুনলে এখানে শুনছেন হয়তো এছাড়া বাংলাদেশে আর কেউ বলবে এটা ভুলেও বলবে না কারণ এই নামের মোহাম্মদের নামই হচ্ছে কি সুরায় মোহাম্মদের নাম কেতাল আপনারা দেখবেন এটা আরবি কোরআন শরীফে অনেক জায়গা আছে যাই হোক আলহামদুলিল্লাহ এটা একটা ভিন্ন বিষয় এটা আচ্ছা কিভাবে দাওয়াত পরিচালনা আচ্ছা। হবে একটা উপদেষ্টা কমিটির আন্ডারে ওই উপদেষ্টা কমিটি যেই রিপোর্টটাকে সামনে দেওয়ার প্রস্তাব দিবে ওইটা কমিটি মানে যে কিল কমিটি দিবে তিন কমিটির আন্ডারে বাস্তবায়নটাকে দিয়ে আপনি বাস্তবায়ন কমিটিতে মাঠপিল পর্যায়ে কাজ করে আচ্ছা মানে ভালো একটা প্রস্তাব এটা যে আমাদের মার্কাজের পক্ষ থেকে মার্কাজের দাওয়া কমিটি পাচ্ছে কোন দলটার নাই তা দাওয়া কমিটি হলো সেই কমিটি সারা বাংলাদেশে কমিটি গঠন করলো এটা একটা শুরু হতে পারে ঠিক আছে তারপরে ওয়ালাইকুম আসসালাম জি কাজগুলো আছে সেটা তো আমরা সরাসরি আমভাবে পাইনি এই জায়গায় যদি একটা সুরা সদস্য থাকে এরকম যারা কাজগুলো আমাদেরকে বুঝায় দিবে এবং জবাব দিদার একটা ব্যবস্থা থাকবে যে এইগুলো কাজ এই মাসে এই কাজগুলো ছিল এবং এই কাজগুলো কে কত করছে আমরা যারা আমাদের গ্রামগঞ্জে আছি যারা আছি জবাব দিদার একটা ব্যবস্থা আচ্ছা ঠিক আছে আমরা বোধ হয় মোটামুটি ভাবে অনেকগুলো প্রস্তাব মাসাল্লাহ খুব ভালো প্রস্তাব সবগুলো ভালো প্রস্তাব তো সবগুলো মিলে যেটা মনে হচ্ছে সেটা হলো এই যে আমরা দাওয়ার জন্য একটা সুরা গঠন করতে পারি মার্কাজের পক্ষ থেকে কোনো দল টল নাই এবং সেক্ষেত্রে আমরা অন্যান্য জায়গায় সেরকমভাবে কমিটি গঠন করে দিতে পারি দাওয়ার কাজের জন্য এটা একটা সুযোগ করা যায় তাহলে আমরা বলতে পারবো যে কোনো জায়গায় যে সবাই ওর সাথে কাজ করো তাহলে খুচরার কোনো দলকেও গঠন করতে পারলো না এইভাবে আমরা যেখানে প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলা পর্যায়ে থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আমাদের লোক আছে তো সেই লোকগুলোকে দাওয়াতের কার্যক্রমের জন্য ওদের সাথে সংশ্লিষ্ট হওয়া তাহলে অন্য কেউ এদেরকে ভাগাই অনেক নিতে পারবে না আচ্ছা ঠিক আছে এটা ভালো হলো তো এই জন্য একটা গুরুত্বপূর্ণ কাজে আছে প্রশ্ন আসছে বড় কিছু না প্রশ্ন একটা ছোট জিনিস এটা ব্যক্তিগতভাবে জানিয়ে নেওয়া যাবে এখন একটা আমরা উম্মার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করছি যে এখানে যখন কোনো বড় কোনো কাজ হয় আমি জুমার নামাজের পরেই কেউ যায় প্রশ্ন করতে আরে ভাই আমি ঘোষণা দিছি একটা লেকচার দেবো এখানে আপনার একার প্রশ্ন উত্তর দিয়ে আমি লেকচারকে এতগুলো লোক বসে রাখবো আমার কাছে খুব খারাপ লাগে এটা যখন আমি সালাম ফিরে ফরজ সালাতের পর বসলাম এখানে লোক বসায় বসানো হয়েছে কি জন্য লেকচার দেওয়ার জন্য এতগুলো লোক বসাই আমি আপনার কাছে কথা বলবো এটা আমার কাছে খুব লজ্জা লাগে এইটা আমরা কেউ করব না সবাইকে ফিরিয়ে রাখবো লেকচার সাথে কারো কথা থাকে অপেক্ষা করবো অসুবিধা আমি তো সময় দিই এখন এখন মাগরীব পরে সময় দিই এসা পরে সময় দিই সারা দিন সময় দিই এই এখনো খাইনি সকালে সে নাস্তা করেছে কয়েকটা অল্প কয়েকটা খেয়েছে এখন মতো খাওয়াই নাই ডায়াবেটিস আছে তো তারপরেও তো আমি বসে আছি আপনাদের মূল্যায়ন করার জন্যই <laughs> আপনারা আলহামদুলিল্লাহ আসেন কষ্ট করে আপনারাও করেন আমি একটু কষ্ট করে অসুবিধা কি কিন্তু এটা খেয়াল রাখবো এই যে তেমাই যখন কোনো বিষয় থাকে সামগ্রিক বিষয় থাকে তখন ব্যক্তিগত বিষয়গুলোকে আমরা আনবো না এটা যদি আপনি সমাধান পাইলেন আর যদি সমাধান না পাওয়া যায় মারা গেলেন মারা গেলে আল্লাহ মাফ করে দিবে জানার তো ইচ্ছা আছে জানার ইচ্ছা আছে না কোনো ব্যক্তি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আর সে জানতে পারলো না এই মারা গেল তাহলে কি হবে আল্লাহ এই জন্য তাকে ধরবেন না মাফ করে দিবেন এ দলিল আছে হারিসে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা বোধ হয় মোটামুটিভাবে একটা পর্যায়ে চলে আসছি যে একটা কোনো দলটাল নাম দিয়ে না শুধুমাত্র দাওয়ার কাজটাকে ব্যাপকভাবে মনিটরিং করার জন্য একটা সুরা গঠন করা যায় হ্যাঁ দাওয়া কমিটি গঠন করা যায় দাওয়া কমিটি দরকার নাম টাম দরকার নেই বাস একটা সুরা ইসলামের দাওয়াত প্রচারের জন্য একটা সুরা থাকলো মার্কাজের পক্ষ থেকে যে দাওয়া প্রচার করা হয় এটার জন্য একটা সুরা কমিটি থাকলো এই সুরা কমিটি সারা দেশে যারা ভাইরা আছে তাদের সাথে যোগাযোগ করবে তারা এর সাথে যোগাযোগ করবে তাহলে এভাবে একটা সংঘবদ্ধ হয়ে গেল এরপরে যারা এখান থেকে দেওয়ার মাধ্যমে যারা অন্য কাজ করতে চায় যারা দুনিয়া বিভিন্ন কাজ করতে চায় তারা তাদের রাস্তায় খুঁজে নেবে ইনশাল্লাহ কারণ যদি পানি কোনো জায়গায় জমা হয় আর বাদ দিয়ে রাখা হয় বাদ থাকে পানি তার রাস্তা খুঁজে বের করে নিয়ে যায় বোধহয় আমি বুঝতে পারছি কি যে কাজ যদি শিখে যায় এই দেশের মানুষ যদি কাজ শিখে ইনশাল্লাহ এই জনগণকে কোনোভাবে বাধা দেওয়া যাবে না তখন জনগণ তাদের কাজ খুঁজেই নেবে তা আমি আসলে মূলত মৌলিকভাবে যে কাজটা করছি সেটা হচ্ছে দাওয়াটাকে ছড়াই দেওয়া ব্যাপকভাবে প্রচার করা এবং সেটা আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেছে আর তার বড় প্রমাণে যে বাতিলটা বিরুদ্ধে লেগে গেছে বাতিলটা বিরুদ্ধে লেগে গেছে এটা প্রমাণ করে যে কি আছে কিছু কাজ হচ্ছে এই কাজটাকে যাতে করে তদারকি করা যায় সংঘবদ্ধ করা যায় এই জন্য আমরা একটা সুরা কমিটি গঠন করতে পারি আমার মনে আমরা তো আসলে এখানে যে এতদিন মধ্যে কাজ করে আসছি কারোর সাথে কোনো রকম পরিচয় আমরা রাখি নাই এটার মধ্যে অনেক কারণও ছিল আসে সব আমাদের দিদি ভাই এখানে এই ভাইও যেরকম ওই ভাইও সেরকম এই ভাইও সেরকম আমার কাছে সব ভাই সমান কেউ তো আমাকে জিজ্ঞেস করে অমুক ভাইয়ের নাম কি বলতে পারি না কারণ নাম সহজে আমি মনে রাখি না কারো কারণ এতদিন এই কাজটা চলছে শুধুমাত্র কার জন্য তো আল্লাহর জন্য কাজটা সরাই দেওয়া এখন আল্লাহর জন্যই করছে ইনশাল্লাহ তো কাজটাকে আল্লাহর জন্য করছে এই কাজটাকে তদারকি করার জন্য যাতে করে আমাদের ভাইগুলো যারা আমাদের মাধ্যমে দাওয়া পাচ্ছে বিচ্ছিন্ন হয়ে না যায় কোনো নেকড়ে বাঘ না নিয়ে যায় এই লালবাগ এলাকায় অনেকগুলো ভাই ছিল এ ভাইরা আমাদের মাধ্যমে দাওয়া পেয়েছিল সেখানে এক নেকড়ে বাঘ ঢুকে গেছে ইকবাল নাফিস এরা ঢুকে গিয়ে এই সবগুলোকে এখন তাদের বক্তব্য হচ্ছে যত বেদাহাতি সব কাফের সব বেদাহাতি কাফের হলে তার বেদাহাতি বলা দরকার কাফের বলো সবাইকে নামাজের পরে মনোজাত করলো কাফের হ্যাঁ এরকম কোন ইমাম সাহেব যদি কি করে রফলিয়দান না করে সেও কাফের আর কাফের বুঝাবার খুব পদ্ধতি সুন্দর আছে বুঝায় যে রফলিয়াদান তো হাদিসে আছে আমিন জোরে বলা হাদিসে আছে তো যে না বললো সে তো হাদিস অস্বীকার করেছে আর হাদিসকে অস্বীকার করলে সে কাফের অতএব কাফের এই অতএব কাফের বানাচ্ছে আর লোকগুলো কি হয়ে গেছে মাথা ধরে ঠিকই তো জসিম ভাইও কাফের আমাকে এক নম্বর আগেই কাফের বানাই গেছে ওই লোকগুলো দাওয়াত পেলে আমার মাধ্যমে সবগুলো কাফের হয়ে গেছে আমরা এই পাইকারি কাফের মধ্যে নাই আমরা এখানে মানুষকে কাফের বানাবার জন্য বসি না বসছি কি জন্য মুসলিম বানাবার জন্য কাফেরকে কাফের বলি মমিনকে মমিন বলবো কেউ ভুল ভ্রান্তি করতে পারে বেদাহাতের বিভিন্ন স্তর আছে আকিদাগত বেদাত যদি এবং সেটা দিয়ে এমন পর্যায়ে বেদা সেই কে সম্পৃক্ত তাহলে কাফের হয়ে যায় তো ঠিক আছে ইনশাল্লাহ তো আমার এখানে খেয়াল হচ্ছে যে আপনারা প্রস্তাব করেন যে এই কাজের তদারকির জন্য সুরার কয়েকজন মেম্বার কোনো কর্তব নাই কোনো এখানে দায়িত্ব আমি দিয়ে দেবেন ইনশাল্লাহ কাউকে আপনারা সুরার মেম্বার হিসাবে কাউকে প্রস্তাব করতে পারেন কিনা যাদের সম্পর্কে আপনার জানা আছে আমাকে এরকম ভাবে আপাতত তিনজন লোকে দায়িত্ব দেন তিনজন লোক যাদের সম্পর্কে আপনার জানা আছে যে আমাদের সঙ্গে সম্পূর্ণ একমত এখানে না খাওয়ারেজদের আকিদা আছে না মুরজিয়াদের আকিদা আছে না আমরা পাইকারি সবাইকে কাফের বলি আর না মুরজিয়াদের মতো লাইল হাইল্লাহ বললে সব মুসলমান আল্লাহর আইন বদলায় যে সে মুসলমান আর যে সমস্ত লোকেরা সংসদে বসে আল্লাহর ভুল ধরে তারাও মুসলমান আর আদালতে গিয়ে যারা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয় তারাও মুসলমান আমরা এই ভুল ধারণার মধ্যেও নাই এটা মুরজিয়াদের আকিদা মুরজিয়াও না খাওয়ারেজও না তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমাদের কয়েকজন মুরব্বী ভাই এখানে আছেন এই ভাই আছেন যিনি প্রথম প্রস্তাব রাখলেন আপনি কি ঢাকায় থাকেন না বাইরে থাকেন ঠিক আছে আমি তো তা তো নেব আমার সামনে যারা তারা আসলে কেউ এরকম সাংগঠনিক বুঝে না কিছু সত্যিকার হচ্ছে যে আমি নিজেও বুঝি না আর আমরা এই চিন্তা ভাবনা করিও নাই আমরা চিন্তা করছি কাজ করবো আল্লাহর জন্য বাস চলতে থাকবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো আমরা একটু চিন্তা ভাবনা করে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা ইনশাল্লাহ সব জায়গা থেকে সেভাবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ জি প্রশ্নগুলো তো আচ্ছা আমাদের আসরের টাইম হয়ে গেছে অহংকার ছাড়া যদি কেউ টাকনগিরার নিচে কাপড় পরে শীতের কারণে বা অন্য কোনো কারণে তাহলে তা কি জায়েজ আছে দেখেন পরাটা জায়েজ নাই কিন্তু হাদিস দুই রকম আছে একটা আদিস বলা আছে যে ব্যক্তি অহংকার ভরে টাটনুগিরার নিচে কাপড় পরে আল্লাহ তালা তার দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না কেমন তাকাবেন না আরেকটা আছে যে মা আসফালা মিনাল কাবাই মিনার ইজারে ভিন্নার টাকনুগিরার নিচে যে কাপড় যায় এটা জাহান নামে যাবে তো এখানে আমরা বুঝতে পারি যে অহংকার ছাড়া পড়লে গুণ অবশ্যই হবে কারণ খুইয়ালাটা আলাদা হাদিসে আছে বাকি অনিচ্ছাকৃত যদি যায় শীতের চাদর পরে গেল অর্থাৎ লুঙ্গি পাজামা ছাড়া উপরে যে কাপড়গুলো পরা হয় শীতের জন্য হোক বা অন্য কোনো কারণ হোক সেগুলো যদি নিচে পড়ে যায় যেহেতু ওটা ইজার না বা লেবাস আকারে না লেবাস আকারে যেমন হজের সময় সেলাই করা কাপড় পরা যায় না কিন্তু আমরা ব্যাগ রাখি না ব্যাগে সেলাই আছে না বেল্ট পরি ব্যাগে বেল্টে সিলাই অর্থাৎ সেলাই করা কাপড় পরা যায় না মানে কাপড় কাপড় হিসাবে লেবাস হিসাবে পোশাক হিসাবে যারা তৈরি করে ওইটা পরা যাবে না তো এরকম ভাবে এখানে বিষয়টা এরকম চাদর যদি পরে যায় অসুবিধা নাই তবে উপরে রাখাই ভালো এটা হলো সবচেয়ে ভালো কথা যেটা আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহুর লুঙ্গি বা চাদর যেটা উনি পরতেন টাকনুকিরা নিচে পড়ে যেত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বলছি আমি তো ইচ্ছে করে কিন্তু পড়ে যায় আল্লাহ রসুল কি বললেন লাস্তামিন হুম তুমি ওই দলের অন্তর্ভুক্ত নও তুমি ওই দলের অন্তর্ভুক্ত এতে বোঝা যায় হয়তো পড়ে যায় বা অহংকার ছাড়া পড়ে যায় তাহলে সে ওই শাস্তির জন্য কি হবে না অবধারিত হবে না আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন তারপরে সতর্কতা অবলম্বন করা জরুরি জি যদি কেউ মোশরেকের আন্ডারে চাকরি করে সেই চাকরির উপার্জন টাকা কি হালাল মোশ্রেকের আন্ডারে কয়েকটা চাকরি এই সম্পর্কে আপত্তি আছে মোশ্রেককে টিকিয়ে রাখার জন্য যে কয়টা বিভাগ আছে পুলিশ রাজস্ব আদায়কারী ট্যাক্স আদায় করে যারা আর হলো আপনার বিচার বিভাগ আর হচ্ছে আপনার পুলিশ বলতে আমি সেনাবাহিনী সহ বলতেছি আর হচ্ছে মন্ত্রণালয় যেখানে মন্ত্রী থাকে সচিব থাকে তো এই কয়টা বিভাগে চাকরি করা যায় নেই এছাড়া অন্যগুলো চাকরি করলে করতে পারে যদি উদ্দেশ্য হয় দিন প্রচার করা আর এইগুলোতে যেহেতু সরাসরি তাগুতের কর্মসূচি বাস্তবায়ন করা হয় এই জন্য এই চাকরিগুলো তাগুতের আন্ডারে করা যায় নেই এখন পুলিশ বা সেনাবাহিনীর মধ্যে আমাদের অনেক ভাইরা আছেন আমরা তাদেরকে থাকতে বলি কি জন্য যে ওইখানে বসে কাজ করার উদ্দেশ্য এই যে ওখানে তাহিদে দাওয়াত ছড়াই দেওয়া এবং সেখানে কাজ করে একটা পর্যায়ে যদি এই উম্মা দিন কায়েমের জন্য যখন কি করবে জিন কেমন জন্য যখন নাকি সঠিক পদক্ষেপ নিবে তখন যেন তারা এগিয়ে আসতে পারে তো এরকম যদি নিয়াত থাকে তাহলে আশা করা যায় যে তার উপার্জন হালাল হবে আর এছাড়া যদি খালি তাগুতের গোলামি করে যায় গোলামির জন্য গোলামি তো এটা কমপক্ষে ওই কয় বিভাগে চাকরি করলে হালাল হবে না অন্যগুলো যেগুলো আছে ডাক্তারি করে স্কুলের টিচার সেক্ষেত্রে যদি টিচার যদি এখন মূর্তি পূজার জন্য বাধ্য করে আবার তো সে তো হারামের মধ্যে পড়ে গেল আর এসব কর্মসূচি সে বাস্তবায়ন করে না বরং পারলে বিরুদ্ধে বলে তাহলে সেটা হারাম বলা যায় না গাড়ি অডিও সিডি ব্যবহার বাজারে বের হচ্ছে পরবর্তীতে ওই ব্যক্তি ইসলামে প্রবেশ করে গান বাজনা ছেড়ে দিল কিন্তু তার গান লোকজন শোনার ফলে তার কি মৃত্যুর পরও গান চলতে থাকবে যদি চলতে থাকে এর থেকে বাঁচার উপায় কি দেখেন যেটা হয়ে গেছে এটার জন্য সে বিকল্প ব্যবস্থা করতে পারে পৃথিবীর বহু এরকম গায়ক ছিল যারা প্রথম জীবনে গান গেয়েছে পরে ইসলাম গ্রহণ করেছে এবং তারা ইসলামের পক্ষেও কাজ করেছে তো ইনশাল্লাহ আপনি যদি সেভাবে কাজ করেন আশা করে আল্লাহ তালা আপনার পিছনের গুণাগুলোকে নেকে দ্বারা বদলাই দিবেন সেরকম কাজ করতে হবে সাধ্যমত আপনি এখন ইসলামের পক্ষে কাজ করেন ইসলামের পক্ষে মুসলিমদের পক্ষে আপনি তারানা তৈরি করতে পারেন কবিতা তৈরি করতে পারেন কবিতা না না না আল্লাহ নবীর কয়েকজন কবিটা কবি ছিলেন হাসান বিন সাবেদ আবদুল্লাহ বিন রওয়াহা আলী আল্লাহ তাআলাহু হ্যাঁ এরকম বড় বড় কবি ছিলেন তো আপনিও পারেন সেভাবে গানের পরিবর্তে এখন ইসলামের গান অর্থাৎ ইসলামের যে তারানা আছে এগুলো প্রচার করতে তাহলে ওটা কাফারা হয়ে যাবে ইনশাল্লাহ তা না পারলে ইনশাল্লাহ আপনি দাওয়াদের কাছ চালাই যান এবং আপনি আপনার বন্ধু বান্ধব যে মহলগুলো আছে সেখানে বলেন যে আমি এগুলো ছেড়ে দিয়েছি আশা করা যায় আল্লাহ আপনাকে পাপ করবেন ইনশাল্লাহ চার মাঝাবের বাইরে আকিদা এবং মাসালা গ্রহণ করা যাবে কি ইসলামের মূল নীতি কোরআন সুন্না কোরআন সুন্না অনুযায়ী যেটা আসবে ওটা মানা যাবে এক্ষেত্রে কোনো ঠিকাদারি নাই যে কি হবে এই চার মাঝহের বাইরে যাওয়াই যাবে না আল্লাহ রাসুল আমাদেরকে বলে যান নাই যে চার মাঝহের মধ্যে থাকতে হবে তোমাদের জন্য তারাক্তু ফিক মারবা মাজাহেব আমি তোমাদের জন্য চারটা মাঝাব রেখে গেলাম লান্তাদিল্লু বা দাহু তোমরা চারটা মাঝাবের কোনো একটা ধরলে আর গুমরা হইবে না বলছেন না কিরকম কি বলেছেন কোরআন শূন্য ধরতে বলেছেন আমরা কোরআন শূন্য ধরবো এই কোরআন শূন্য বুঝতে গিয়ে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কল সহি হয় আমরা মানবো ওটা এই কোরআন সুন্না মানতে গিয়ে ইমাম সাবি সাহেবের কল সহি মানবো ওটা এই কোরআন সুন্না মানতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালেক ইমাম আউজাই ইমাম জুহরি ইমাম বুখারি ইমাম ইবনুল কাইম আল জৌজি ইমাম ইবনে তাইমিয়া ইমাম সাহাক ইমাম জোফার ইমাম ইউসুফ কত ইমাম আছে যার কথা কোরআন সুন্না মোতাবেক মিলবে আমরা তারটাই মানব অসুবিধা নেই এই চার মাঝহাবের কোনো একজনকে মানতে হবে কোম্পানি তৈরি করা এটার উপর আমি লেকচার দিয়েছি এটা যারা মাঝহাব মানে তারাও মানে না তারাও মানে না হানাফি মাজহাবের লোকেরা বলতে পারবে না যে সব ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন করে নাকি আপনারা হেদায় কিতাবের বাংলা আছে ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে হেদায় হানাফি একটা গুরুত্বপূর্ণ কিতাব এই বইটা দেখবেন আবু হানিফা মধ্যে বলছেন একটা ওনার দুই ছাত্র আবু ইসুফ মোহাম্মদ বলছে আর একটা অনেক মাসলা আছে এরকম যেই মাসলা আবু হানিফার কল বাদ দিয়ে আবু ইসুফ আর মোহাম্মদের কথায় ফুটো দেওয়া হয় তারপরও সে হানাফি তারপর সে কি কেন হানাফি মাঝহাবের কয়েকজন লোক নিয়ে একটা কোম্পানি আছে কি আছে এই কোম্পানির সদস্য আবু হানিফ রহমতুল্লাহ আলাই আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জোফার রাহমাহমুল্লাহ আমরা তাদের দোয়া করছি তাদের জন্য কারণ তাদের দোষ না তারা বলে জানেন আমাদের যে কোম্পানি করো আপনারা খুব শ্রদ্ধা করেন ইমামদেরকে ইমামরা তারা সহিভাবে চেষ্টা করছে মাসলাবের করার জন্য সেই সময় হাদিসের কোনো লেখাও ছিল না তাদের হাতে যে পরিমাণ পৌঁছেছে সেমন চেষ্টা করেছে সহি হিসেবে করার জন্য আমরা তাদের দোয়া করি এবং তাদের যে কথাগুলো কোরআন শূন্য মোতাবেক তামল করি যাচাই করি এখন হানাফি মাঝাবে এই কয়জন এটা কোম্পানি আছে এই কয়জন আর যারটা মানবেন তারপর আপনি হানাফি তারপরে কি আপনি এটা যদি হয় তাহলে আপনি একটা ছোট্ট কোম্পানি করছেন চার পাঁচজনকে নিয়ে আমি আর একটা বড় কোম্পানি করলাম সব ইমামদেরকে নিয়ে সব ইমামদেরকে নিয়ে আমার কোম্পানির মেম্বার ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইমাম শাফির রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ মাহমুদ রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম এবনে তাইমিয়া ইমাম সাহাক ইমাম আউজাই ইমাম জুহরি ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই যত ইমাম আছে সব মিলে একটা কোম্পানি মুসলিম কোম্পানি কি নাম মুসলিম ইমামদের কোম্পানি মুসলিম ইমামদের কোম্পানি এই মুসলিম ইমামদের যার কথা কোরআন সুন্না মোতাবেক সহি আমরা তারটাই মানি যেরকম ভাবে আপনারা ইমাম আবু হানিফার কথাটা যদি সহি মনে না করেন তাহলে আবু ইসফরটা মানেন আবু ইসুফেরটা সহি মনে না করলে একটা মানেন এই যে ওকুদ রসমিল মুফতি একটা কিতাব আছে হানাফি উসুল ফেকার কিতাব ওখানে লেখা আছে তেরোটা মাসালায় আবু হানিফার কল বাদ দিয়ে ইমাম জোফারের কথার উপরে ফতুয়া দেওয়া হয় কয়টা মাসলায় সরহ ওকুদ রাসুল মুফতি এটা কিতাব আছে আমরা এখানে কিতাবটা আছে আমরা ইফতা পড়াই এটা হানাফি মাজাবের যত দারুল ইফতা আছে প্রায় জায়গাতে আছে ওটা লেখা এমনি আবেদিন স্বামী ফতুয়া স্বামী যার লেখা তার লেখা কিতাব তাহলে দেখা যায় যে আপনি যেরকম ভাবে বর্গা জমি চাষের ব্যাপারে আবু হানিফ আহমদ বলছেন যে জায়েজ নাই তোমার জমি নিজে চাষ করো লোক দিয়ে চাষ করো আর নইলে কাউকে আপনি দিয়ে দাও তোমার জমি আরেকজনে চাষ করবে অর্ধেক তোমাকে দিবে অর্ধেক সে নিবে বর্গা চাষ যেটাকে বলে এ জায়েজ নাই হানাফি মাজাব কি মানে কেন মানে না কারণ আবু হানিফ দুই ছাত্র আছে আবু ইসুফ মোহাম্মদ তারা বলছে এটা ভুল এটা ভুল আল্লাহ নবী খয়বরে এহুদিদেরকে এই বর্গা জমি চাষ দিয়েছিলেন খয়বর বিজয়ের পরে আল্লাহ রাসুল সাল্লাম এহুদিদেরকে বললেন এখানে তোমরা থাক চাষবাস করবি আমাদের কৃষিকাজ করবি গোলামি করবি ফসল যা অর্ধেক তো তোর অর্ধেক আমাদের পৌঁছে দিয়ে আসবি এহুদিরা গোলাম ছিল মুসলিমদের এখনো গোলামি করতো যদি মুসলিমরা কি হতো মুসলিম তো ঐক্যবদ্ধ থাকতো যাই হোক তাহলে বরকা তুমি দায়ের দলিল জায়েজ আছে হানাফিরা করলো কি যেহেতু আবনিবার কল সহি না এখানে আবু ইসুফ মোহাম্মদের সহি কাজী আবনিবার কল বাদ দিয়ে আবু ইসুফ মোহাম্মদের কথার পর ফতো দিচ্ছে তাহলে আবনিব আনা হলো তাহলে হানাফিল কি করে যেহেতু হানাফি কোম্পানির সদস্য হানাফি কোম্পানির তো হানাফি কোম্পানির সদস্য হইলেই যদি হানাফি হওয়া যায় আমরা বলি আমরা মুসলিম ইমামদের কোম্পানি তৈরি করেছি এই কোম্পানির যে কোনো ইমাম সহি কথা তার মানি আমরা জি এই এত প্রশ্ন তো তাড়াতাড়ি টাইম হয়ে গেছে একজনে ওইদিকে আদান দিতে হবে বাইরে আদান দাও ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন এই আয়াত দ্বারা মাযহাব মানা ওয়াজিব বলে কিন্তু এর সঠিক অর্থ ব্যাখ্যা কি জানালে খুশি হব এইখানে মাযহাব কোথায় আছে আমি তো বুঝি না আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা যদি না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করো আমরাও তো বলি আহলে জিকির জিজ্ঞেস করে বললাম না আমি এতগুলো ইমামদের কথা বললাম না জানলে আমরা যে কোনো ইমামদের কাছে জিজ্ঞেস করবো যে কোনো আলমদের কাছে জিজ্ঞেস করবো বরং ওইটা তো মাজাব না মানার পক্ষে ধরি যে তুমি এই কোনো কোম্পানিতে সীমাবদ্ধ হইও না তুমি তার ইমামের সীমাবদ্ধ হইও না বরং যে আহলে এলাম তার কাছে জিজ্ঞেস করো এটা ছেড়ে দেওয়া হয়েছে যে আফাস আলু আহলা জিক্রি আয়াহাল এলমে যাদের এলেম আছে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করে নাও তো আল্লাহ বলেন তার কাছে জিজ্ঞেস করে নাও বলা হয় না কোনো খাস কোম্পানি মানতে কোরআনে বর্ণিত মোনাজাত গুলো আমরা কখন পড়বো এবং কিভাবে পড়বো আমার কিতাব দোয়াটার মধ্যে শেষে কোরআনের দোয়াগুলো দেওয়া আছে রব্বানা দিয়ে যত দোয়া আছে প্রায় অনেকগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ দোয়া আপনারা পড়েন না ওখান থেকে লেখা আছে কোন সা করবেন তাহলে হাদিসের কোনো কাজ বা আমল ইমাম সাফি এর সাথে মিল আছে কি হ্যাঁ বহু আছে ইমাম সাফির সাথে মিল না বরং ইমাম সাফি হাদিসের সঙ্গে মিল রেখে কথা বলেছেন অনেকটা সেমান বসবি অসুবিধা কি জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে আমরা চীনে যাও জাল হাদিস এটা আল হাদিস না এটা জাল হাদিস এটা কি আল হাদিস বলে জাল হাদিস বয়ন করছে এটা চিনে যাবে কি জন্য চিনে কি ও কোয়ান্টামের বিরুদ্ধে আমার লেখা আছে এই কোয়ান্টাম তো একটা কুফুরি মিশন নিয়ে ময়দান নামছে আপনারা কেতাবুল আকায় দেখবেন ওই যে বন্ডদের তালিকার মধ্যে একটা আছে বাতিল ফেরকের মধ্যে একটা আছে কোয়ান্টাম মেথড এটা খুব ভালো করে পড়বেন এটা আধুনিক শয়তান এটা কি আধুনিক শিক্ষিত শয়তান চরমভাবে কাজ করছে কোথায় দিছে হ্যাঁ। আচ্ছা হে মানুষ তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কেন অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গেছে বাড়াবাড়ি করো না আল্লাহ তালা কেন বললেন যুদ্ধ করো হ্যাঁ বাড়াবাড়ি কথা নিষেধ করেছেন বাড়াবাড়ি বলতে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে কি করা যাবে না প্রয়োজন নাই যেগুলো নিয়ে সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না জামিন জোরে না বলে কাফের বলে দাও বাড়াবাড়ি করা যাবে না রাফুল না করলে কাফের বলে দাও এই বাড়াবাড়ি করা যাবে না আর নইলে কেউ ইসলাম মানে না শিরিক করে ইসলামের বেদাত তৈরি করে তাগো নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন নাই হুম ওদের বিরুদ্ধে কেতাল করো যুদ্ধ করো হাত্তালা তাকুনা ফেতনা তোদের ফেতনা চিরতায় মিটে না যায় তো এটা কি কেতাল করতে বলেন নাই হ্যাঁ তো যেখানে বলতে ফাতুল মুশরিক না হাইসো তুমি যেখানে মুশরিক ওরে মারে দাও এই জন্য এগুলো অপব্যাখ্যা করা যুগে যুগে যুগে যুগে ইসলামের শত্রুরা সূক্ষ্মভাবে কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করেছে ইমামের কাছে আমার প্রশ্ন হলো যে কোনো কোনো জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে হ্যাঁ যদি দেখেন বউয়ের সঙ্গে বউকে আপনি দামি শাড়ি দিলেন আপনার সাধ্য মতো এখন বউ এই শাড়ির দাম শুনলে পছন্দ করবে না আর দাম বাড়াই বলে পছন্দ করবে তো সেক্ষেত্রে বলতে পারেন এরকম ভাবে যে সত্য বললে প্যাস লাগে আপনি জানেন যে ওনার মধ্যে ওনার মধ্যে শত্রুতা আছে আপনি উনি একটা কথা বললো ওনার বিরুদ্ধে আপনি লাগাই দিলেন এতে প্যাচ লাগলো এর চেয়ে বরং আপনি মনে মাসাল আসে তো আপনার হিতাকাঙ্ক্ষী দেখবেন যে সে গিয়ে তার সাথে যখন মিশবে তখন আস্তে আস্তে সত্যতা কেটে যাবে এরকম যদি কোনো জায়গায় মিথ্যা বলতে ডাইরেক্ট মিথ্যা না এটাকে তাউরিয়া বলে কি বলে এটাকে ডাইরেক্ট মিথ্যা বলা যায় না কোনো অবস্থাতেই তাউরিয়া করা যায় তাউরিয়া মানে তাউরিয়া বলতেছে মানে বাহ্যিকভাবে সে বলবে একটা অন্তর্নিহিত অর্থ এব্রাহিম আসসালাম বলেছেন এটা আমার বোন কেমনি বললেন দিনী বোন কুফাররা বলতো যে আরে কি বোন ওই বাপের বোন আপন বোন আর ওনার উদ্দেশ্য ছিল দিনী বোন মূর্তি হত্যা করে ভাঙলেন সব বড়টা রেখে দিলেন যখন জিজ্ঞেস করলো বললো বালফা আলাহ কাবির উমাদ এই বড়টাই করছে এটা মিথ্যা না এই বড়টাই কি করেছিল এটা মিথ্যা হলো কেমনে এই যে বলা হলো এই যে খেলো কেন থেকে তো মিথ্যা বলা না বিষয়টা হচ্ছে এই যে তাউরিয়া বলে তাকে ইব্রাহিম আলাইসালাম মূর্তি ভাঙলেন বড়টাকে রেখে দিলেন লোকেরা যখন বলল বালফা আলাহ কাবির মাদা উনি বললেন যে বড় এই বড়টাই করেছে কুফাররা মনে করলে এই বড়টাই মানে ওই বড় মূর্তিটাই আর ওনার উদ্দেশ্যে এই বড়টা মানে ওরা নিজের দিকে এটাকে বলে তাউরিয়া কি বলে এটাকে এরকম তাউরিয়া করা যায় আজকে শেষ করা গেল না আগামী জমাতে শুরু থেকে হাদিসটা আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা সকলে আসি আল্লাহ হুয়া তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিন